আবদুল্লাহ ইবনু আমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এ সময় যখন সূর্যগ্রহণ হয় তখন আসসালাতু জামিয়াতুন বলে ঘোষণা দেয়া হয় নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন এক রাকাতে দুবার রুকু করেন অতপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতেও দুবার রুকু করেন অতপর বসেন আর ততক্ষণে সূর্য মুক্ত হয়ে যায় বর্ণনাকারী বলেন আয়সা রদিল্লাহ তাল্লাহ্না বলেছেন এ সালাদ ছাড়া এত লম্বা সাজদা আমি কখনও করিনি